শোনো রোজাদার ওঠো বিছানা ছেড়ে ডাকছে বেলালোই সুরে সুরে শোনো রোজাদার ওঠো বিছানা ছেড়ে ডাকছে বেলালোই সুরে সুরে আর ঘুমে থেকো না অলসতা করো না আর ঘুমে থেকো না অলসতা করো না সাড়া দাও সেহেরির ও আসরে সাড়া দাও সেহেরির ও আসরে সোনরু রোজাদার ওঠো বিছানা ছেড়ে ডাকছে বেলালোই সুরে সুরে আর ঘুমে থেকো না অলসতা করো না আর ঘুমে থেকো না অলসতা করো না সারা দাও হেরিল ও আসরে সনরুজাদার ঠোবি বিছানা ছেড়ে সনরুজাদার ঠো বিছানা ছেড়ে অজু করে ধুয়ে ফেলো রাতের ক্লান্তি তারাও প্রভুর তরে দূর হোক ভ্রান্তি অজু করে ধুয়ে ফেল রাতেরও ক্লান্তি দাঁড়াও প্রভুর তরে দূর হোক ভ্রান্তি চোখ মেলে দেখো না সাজানু রসনা চোখ মেলে দেখো না সাজানু রসনা ধুম লেগে গেছে প্রতি ঘরে ঘরে ধুম লেগে গেছে প্রতি ঘরে ঘরে শোনো রুজাদার ওঠো বিছানা ছেড়ে ডাকছে বেলালোই সুরে সুরে শোনো রুজাদার ওঠো বিছানা ছেড়ে ডাকছে বেলালোই সুরে সুরে আর ঘুমে থেকো না হলো সোতা করো আর ঘুমে থেকো না হলো সোতা করো না সারা দাও সেহেরি রোয়াসরে শোনো রোজাদার বিছানা ছেড়ে শোনো বিছানা ছেড়ে আত্মার শান্তি খোঁজো যদি হে মানব দমে দমে জপ তারে এ ধরার যিনি রব আত্মার শান্তি খোঁজো যদি হে মানব দমে দমে জপ তারে এ ধারার যিনি রব আল্লাহর জিকিরে হৃদয়টা যাই ভোরে আল্লাহর জিকিরে হৃদয়টা যাই ভোরে প্রশান্তি রমিও ধারা ঝরে সোনরু যাদার বিছানা ছেড়ে ডাকছে বেলালোই সুরে সুরে শোনো রোজাদার ওঠো বিছানা ছেড়ে ডাকছে বেলালোই সুরে সুরে আর ঘুমে থেকো না অলসতা করো না আর ঘুমে থেকো না অলসতা করো না সারা দাও সেহেরি রয়াসরে শোনো রোজাদার ওঠো বিছানা ছেড়ে ডাকে বেলাল সুরে সুরে সোনর জাধার ঠোঁট বিছানা ছেড়ে সোনর জাধার ঠোঁট বিছানা ছেড়ে সোনর জাধার ঠোঁট বিছানা ছেড়ে